উপস্থিত সালেকিনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তালিম পরিবেশন করছেন বাংলাদেশ জামিয়াতু সালেকিনের কেন্দ্রীয় নাজেমে জমিয়ত আল্লামা রসুলপুরি দামাত বারকাত হুমের সুযোগ্য খলিফা আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব আলহামদুলিল্লাহ যারা রাস্তাঘাটে দোকান পাটে আসি বাড়িতে যারা আসি মাহফিলে চলে আসি এখন থেকে এক ঘন্টা দোকান পাট বন্ধ থাকবে কোন কর্মী কোন সালেক দোকান পাটে গেলে সেই জেলার জেলা মির সাহেবের এর জবাব দিতে হবে সবাই সম্মুখের দিকে আসি এই মাদ্রাসার বারান্দা ভর্তি এত রুগী অসুস্থ রুগীগুলারে এই রসুলপুর আনছে কারা যেরা বারান্দার থেকে নামে না মসজিদ ভর্তি তার ওই দিকে আছে যেখানে বয়ান শোনা যায় না পান খাইতেছে গল্প করতেছে কাবু আলী জামাতের কর্মীরা না জেলা সাহেবরা যান ওদেরকে ধরে ধরে নিয়ে আসেন মাহফিলের সামনে বসান সামনে বরকত বেশি ভাইয়ের আমার কি কথা বলবো এমন একটা দরবারে আইছি যে আমার আসলে যোগ্যতা নাই ভাণ্ড নাই আমার শায়েক আপনার শায়েক মুর্শিদ রসুলপুরি আজ থেকে চল্লিশ বছর দশ মাস কতদিন এই পূর্বে এই জমিনে পদার্পণ করেন একটা মুরিদও ছিল না কথা কি বুঝছে ওই যে ওখানে ওই যে গাছের তলায় দুধ ঢালতো পূজা করত খাবারও পালা যায় বাটি পাটাইয়ে দিয়ে দিয়ে খাবার আসতো কোনোদিন না খাইয়ে থাকা লাগতো আমার মুর্শি মায়ের গর্বের থেকেই আল্লাহ রুলি আমার শায়েক আমার মুর্শিদ যখন থেকে মুরিদ করেন তাতে আমি দেখেছি যে পঁচিশ ওনার যখন পঁচিশ বছর বয়স তখন অনেক মুড়িদ আছে তার ওই গোপনে গোপনে তাতে আমি হিসাব করে দেখি ২০ বছর বয়সে উনি মুড়িদ করছেন কি ঘোড়ার ডিম বোঝেন আজকে যে এই যে ময়দান এই যে ময়দান আমরা যেখানে আইছি কোন দরবারে আইছি আমার আপনার মুর্শিদ জানতে চাইলে লেসানি এতে কাপে আইসে স্পেশাল একটু বইছেন আমি আসলে ভাণ্ড নাই কপালপুরা এই জন্য কিছু নিতে পারতেছি না যাদের ভাণ্ড আছে তারা সম্মুখে আসেন এখানে বসেন আল্লাহর ফজলে যে যত বড় ভাণ্ড নিয়ে আসবে তার ভাণ্ড ভরপুর হয়ে যাবে আল্লাহর ফজলে আমার শেখ মায়ের গর্বের থেকেই আল্লাহর অলি ইনি পাহাড়ে ভাইয়ের পাথরের মতন শক্ত দিল মানুষ যদি বসার মতন এখানে বসে মোমের মতন কইলে যাবে আল্লাহর ফতলে